দেই পাবলিক লেকচার সাতাশ আঠাশ বছর বয়সে লোকজন বলতো ও এত কম বয়সে আঠাশ বছর আমিও ভাবতাম আঠাশ বছর শেখ দিদাত ষাট সত্তরে আমি আঠাশ বছরে আমি খুব খুশি আর আমার ছেলে প্রথম দীর্ঘ পাবলিক লেকচার যেটা এক ঘন্টা পনেরো মিনিটেরও বেশি একশো উনিশটা উদ্ধৃতি ছাপান্নটা কোরআন থেকে বাহান্নটা বাইবেল থেকে আর এগারোটা হাদিস আরবি সহ মাত্র চোদ্দ বছর বয়সে আমার অর্ধেক আমি খুবই আনন্দিত মাশাল্লাহ এক ঘন্টা পনেরো মিনিট একশো উনিশটা উদ্ধৃতি কোনো নোট ছাড়া এই বছর মাসাল্লাহ আবার লেকচার দিয়েছে এই গত সপ্তাহের রোববারে লেকচারটা দিয়েছে এই রোববারে আবারও দিয়েছে misconception about Islam concept of God ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ সুবাহতালার কাছে দোয়া করি যেন তার প্রচেষ্টাকে কবুল করেন সব সময় বলি আমার ছেলেকে বলি আল্লাহ তোমাকে সামর্থ্য দিয়েছেন তবুও তোমার চাহিদাকে ছোট করে রাখো চাহিদা কম করে রাখো কেন তোমার এই প্রাচুর্য নাও থাকতে পারে তোমার উদ্দেশ্য হচ্ছে দাওয়া আর আল্লাহ তালা কোরআনে বলেছেন সুরা ফসিলাত একচল্লিশ আয় তেত্রিশ তার কথার চেয়ে কার কথা উত্তম যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে আর বলে আমি মুসলিমদেরই একজন কেন বলে আমার মনে আছে বিয়ের সময় স্ত্রীকে বললাম যে আমি একজন ডাক্তার মাসে তোমাকে চার হাজার টাকা হয়তো দিতে পারবো চার হাজার টাকা একশো ডলারের রকম আমি চার হাজার টাকা প্রতি মাসে দিতে পারবো যদি বিয়ে করতে চাও তাহলে আমাকে বিয়ে করতে পারো মার্শাল্লাহ সে কলেজের টিচার ছিল যা বলেছিলাম তার চেয়ে বেশি আয় করত সেও দায়ী ছিল মার্শাল্লাহ তাই ছেলেকে বলি চাহিদা কম করে রাখতে যেমন যদি ফ্লোরে ঘুমিয়ে অভ্যেস করে অভ্যস্ত থাকে সমস্যা মোকাবেলায় যদি আত্মত্যাগ করতে হয় তাহলেও দাওয়া চালিয়ে যাওয়া সহজ হবে বিলাসিতায় অভ্যস্ত থাকলে আর প্রাচুর্য শেষ হয়ে গেলে তোমার দাওয়ার কাজ চালিয়ে যেতে পারবে মার্শাল্লাহ আমি দেখেছি আমার ছেলে সেভেন স্টার হোটেলে ফ্লোরে শুয়ে ঘুমিয়েছে অল্প বয়সে শিক্ষা দিতে হয় সংগ্রামের মোকাবেলা করতে শিখবে সোনার চামচ মুখে দেবে না যা আল্লাহ সবার উদ্দেশ্যের দিকে তাকে বাধা দেবে আমি লেকচার শেষ করতে চাই জীবনের উদ্দেশ্য অর্জনের বিষয়গুলোকে সাজিয়ে আপনার জীবনের বিভিন্ন স্তরে কোন দিকে আছেন সেটা দেখতে হবে ছয়টা পয়েন্ট দেওয়ার আগে আরেকটা কথা বলি যখন লোকজন আমাদের স্কুলে বাচ্চা ভর্তি করে আমি তাদের জিজ্ঞেস করি উত্তম সময় কোনটা ভালো সময় কোনটা আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনার কোনটা ভালো সময় আপনার সন্তানের ভবিষ্যৎ কি হবে সে কি করবে অনেকে বলেন যখন সে কলেজে যায় কেউ বলেন না যখন স্কুলে ভর্তি হয় কেউ বলে না যখন কিন্ডার গার্ডেনে ভর্তি হয় কেউই এর আগের সময়টার কথা বলে না ইসলামিক ব্যবস্থায় সবচেয়ে উত্তম হচ্ছে সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে যখন জীবন সঙ্গী বাছাই করবেন যখন জীবন সঙ্গী বাছাই করবেন সেই সময় ভাবতে হবে সন্তানকে কি বানাতে চান কারণ তার মা বাবা পিতামাতা তাদের আসল শিক্ষক প্রথমে আপনাকে ভাবতে হবে সেটা আসল সময় আপনাকে সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে জীবনের উদ্দেশ্যগুলো সংক্ষেপে বলছি যা একজন মানুষকে ভাবতে হয় এক নাম্বার হচ্ছে যখন শিক্ষা দেবেন দেখতে হবে কোন প্রতিষ্ঠানে পড়াচ্ছেন স্কুল কলেজ যেটা দুটোরই সুযোগ সৃষ্টি করবে আখিরাত এবং দুনিয়া শুধু এই দুনিয়ার ডিগ্রি আপনাকে সাহায্য করবে না এমন একটা স্কুলে দেন যেখানে দুনিয়া এবং আখিরাত দুটোই হয় আর ইনশাল্লাহ এই উদ্দেশ্য নিয়ে শুরু করেছে ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল আর যদি আল্লাহ চান আমাদের স্কুলের আরো শাখা বাড়ানো হবে দ্বিতীয় হচ্ছে দেখবেন তার বন্ধুদেরও যেন একই জীবনের উদ্দেশ্য থাকে বন্ধু হতে হবে ইসলামিক যখন বড় হয় এমন প্রতিষ্ঠানে যোগ দেবে যার লক্ষ্য এবং উদ্দেশ্য কোরআন এবং সৈহাদিসের ভিত্তিতে ইসলামিক প্রতিষ্ঠানে যোগ দিন তবে যুক্ত হওয়ার আগে দেখবেন সেই প্রতিষ্ঠান আল্লাহ সুবাহর কোরআনের নির্দেশ এবং নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা মেনে চলছে কিনা চতুর্থ হচ্ছে যখন পেশা বাছাই করবেন আল্লাহ বলেন সুরা আল ইমরান অধ্যায় তিন আয়াত একশো চার তোমাদের মধ্যে যারা ভালো কাজ করার জন্য অন্যকে আদেশ করবে মন্দ কাজে নিষেধ করবে আর তারাই মূলত সফল কাম আল্লাহ বলেন সুরা ফসিলাত অধ্যায় একচল্লিশ আয়াত তেত্রিশ তার কথার চেয়ে কার কথা উত্তম যে মানুষকে আল্লাহর দিকে ডাকে সৎকর্ম করে আর বলে আমি মুসলিম এমন পেশা বাছাই করতে হবে যেটা আল্লাহ সবান দিকে নিয়ে যায় আল্লাহ সাল্লাহর বার্তা পৌঁছে দেয়া তার চেয়ে আর কখনো কোনো ভালো পেশা হতে পারে না পাঁচ নম্বর একই উদ্দেশ্য আছে এমন জীবন সঙ্গী বাছাই করতে হবে একই লক্ষ্য আল্লাহ এবং তার রাসুল আল্লাহ কেন্দ্রিক আর ছয় নম্বর পয়েন্ট কোরআনের আয়াত দিয়ে আলোচনা শেষ করতে চাই সুরা আনাম অধ্যায় ছয় আয়াত একশো বাষট্টি বলা হয়েছে নুসুকি মামাতি আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু আল্লাহর জন্য বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিকের জন্য ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন জাজাকাল্লা খায়ের ডাক্তার জাকির নায়েক গুরুত্বপূর্ণ বিষয়ে এমন বিশ্লেষণধর্মী আলোচনার জন্য যে বিষয় নিয়ে আমরা অনেকেই ভাবি না উদাসীন থাকি আমি দর্শকদের ধন্যবাদ জানাই জাজাকুমুল্লা খায়ের আপনাদের সুন্দর উপস্থিতির জন্য ধৈর্য সহকারে এই আলোচনা শোনার জন্য আমি অনুরোধ করব যদি কোনো বৃদ্ধ মানুষ থাকে বা মহিলা থাকে যারা বসতে পারেননি আমি তরুণদের অনুরোধ করব তাদের বসার ব্যবস্থা করতে তাদেরকে আলোচনা শোনার সুযোগ করে দিতে যদিও জায়গা কম পিছনের দিকে অনেক লোক দাঁড়িয়ে আছে মাঠের শেষ দিকে অনেকে মাটিতে বসে আছে তাই আমি বলবো সবাইকে বসার সুযোগ দিন এখন আরও মজার পর্বে যাচ্ছি আমরা উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব তবে শুরু করার আগে আপনাদের মনে করিয়ে দিতে চাই আমাদের সকল বক্তা এখানে আছেন যারা এই সম্মেলনে বক্তব্য দিয়েছেন এবং এখানে আজকে উপস্থিত থেকে সংক্ষিপ্ত সমাপনী বক্তব্য পেশ করবেন এক বা দুই মিনিটের এরপর আমাদের বিশেষ সমাপনী দোয়া পড়াবেন শেখ সালাহ আল বুদাইর ইমাম এবং খতিব মসজিদ আন নবী মদিনা মুনাওয়ারা এই পর্ব তিনি শেষ করবেন আমরা প্রশ্নোত্তর পর্ব শুরু করছি সীমিত সময়ের মধ্যে এই পর্বের যথাযথ ব্যবহারের জন্য আমি আপনাদের অনুরোধ করব যথাযথভাবে সকল নিয়মাবলী মেনে অনুসরণ করতে আপনার প্রশ্নটি হতে হবে আজকের বিষয় আমাদের জীবনের উদ্দেশ্যটা কি অমুসলিমরা আজকের বিষয়ের বাইরেও প্রশ্ন করতে পারবেন তবে ইসলাম এবং তুলনামূলক ধর্মতত্ত্বের উপর হতে হবে যেহেতু অনেকেই গতকাল প্রশ্নোত্তর পর্বে সুযোগ পাননি দ্বিতীয় বিষয় আপনার প্রশ্ন সংক্ষিপ্ত এবং যথাযথ হতে হবে একবারে একটি প্রশ্ন করতে পারবেন বিশাল এই মাঠে তিনটি মাইকের ব্যবস্থা করা হয়েছে একটা সামনে আমার বাম দিকে পুরুষদের জন্য দ্বিতীয় নম্বর মাইক পুরুষদের জন্য দূর দিকে আর একটা মাইক সামনে মহিলাদের জন্য মহিলা সেকশনে দয়া করে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 প্রয়োজন তোমাদের মাঝে এবং দয়া সৃষ্টি করে দিয়ে সৃষ্টি করে দিয়েছে জানুন কেন প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলেন আলেমদের সংসর্গে পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় মহিলাদের মধ্য থেকে শুরু করছি প্রথম প্রশ্নটি দয়া করে মহিলাদের মাইক থেকে করবেন আসসালামু আলাইকুম আমার নাম ভাগ্যলক্ষ্মী আমি একজন হিন্দু আর এখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই বোন বললেন যে আপনি একজন হিন্দু আর এখন ইসলাম গ্রহণ করতে চান আপনি কি নিজের ইচ্ছা এটা করছেন নিজের ইচ্ছায় কি আপনি ইসলাম গ্রহণ করছেন বোন হ্যাঁ কেউ কে আপনাকে বাধ্য করছে এটা করতে কেউ জোর করেনি নিজের ইচ্ছায় তা করছি আমি মাশাল্লাহ জিজ্ঞেস করলাম নিজের ইচ্ছায় ইসলাম গ্রহণ করতে চান আপনি কি মানেন যে আল্লাহ এক হুম জি স্যার আর আপনি কি এটা মানেন যে মোহাম্মদ সাল্লাম হলেন আল্লাহর শেষ নবী হ্যাঁ, মানেন আচ্ছা আমি আপনাকে কালেমা পড়াবো প্রথমে আরবিতে বলবো পরে বাংলা করে দেব আচ্ছা ঠিক আছে আশাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান ওয়া রাসূলুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোন মাবুদ কোন মাবুদ নাই নাই আর আর মোহাম্মদ মুহাম্মদ সাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার তার বান্দা বান্দা এবং রাসুল এবং রাসুল মাশাল্লাহ বোন আপনি এখন মুসলমান হয়েছেন আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক আর আল্লাহ আপনার জন্য প্রস্তুত করুক আমি দোয়া করি আল্লাহ সাবানার কাছে যাতে জান্নাত দেন আপনাকে আর ইনশাল্লাহ ইনশাল্লাহ আবার আল্লাহর কাছে আমরা দোয়া করি যাতে আপনার জীবনে শান্তি আসে আর এই তিনটা অর্জন করতে পারেন যে আল্লাহর সন্তুষ্টি এই পৃথিবীতে শান্তি এবং আখিরাতে জান্নাত ইনশাল্লাহ আমার একটা নাম রেখে দিন আপনি বোন বললেন যে আমি আপনার একটা নাম রেখে দিই আপনি আপনি আয়সা রাখতে পারেন আয়সা রাখতে পারেন আয়সা আচ্ছা পরবর্তী প্রশ্ন দ্বিতীয় নম্বর মাইক থেকে দূরে মহিলাদের মধ্য থেকে হ্যালো শুভ সন্ধ্যা স্যার আমার নাম রুবি পার্কার আর আমি একজন ড্রেস ডিজাইনার আসলে এটা আমার বান্ধবীর একটা সমস্যা সে একজন মুসলিম আর বিয়ে করেছে একজন হিন্দুকে তবে সে ইসলাম পালন করে আর তার স্বামী হিন্দু ধর্ম পালন করে এখন সে এবং তার পরিবার বিষয়টাকে সহজভাবে নিতে পারছে না তাই দয়া করে এ বিষয়ে কিছু বলবেন কি কারণ সে এ ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বে আছে আর ও লোকটাকে সে প্রচন্ড ভালোবাসে প্রশ্নটা ঠিক করে বুঝছি না বোন আপনি বললেন একজন মুসলিম মেয়ে হিন্দু ছেলেকে বিয়ে করেছে আর সে ভালোবাসা ছাড়া কিছু বোঝে না সে এখন কি করবে এটাই কি প্রশ্ন বোন হ্যাঁ বিয়ে করেছে নাকি করেনি বিয়ে করেছে কোর্ট ম্যারেজ কোর্ট ম্যারেজ বোন বললেন যে একজন মুসলিম মেয়ে হিন্দু ছেলেকে বিয়ে করেছে সে ভালোবাসায় পাগল কোর্ট ম্যারেজ তার কি করা উচিত কোরআন যা বলছে তা হচ্ছে সুরা বাকারা অধ্যায় দুই আয়াত দুশো একুশ বলা হয়েছে যে মুসলিক নারীকে বিয়ে করো না মূর্তি পূজারী নারীকে বিয়ে করো না যতক্ষণ না সেই মানা নেই বিশ্বাসী নারী যদি কৃতদাসীও হয় অবিশ্বাসী নারীর চেয়ে সে অনেক উত্তম যদিও সে তোমাকে মুগ্ধ করে আয়াতের পরের অংশ বলছে মুসলিম পুরুষকে বিয়ে করো না কোনো মূর্তি পূজারীকে বিয়ে করো না যদিও সে তোমাকে মুগ্ধ করে যতক্ষণ না সেই মান আনে একজন বিশ্বাসী পুরুষ যদি কৃতদাস হয় যদি কারো গোলাম হয় মুশরিক পুরুষের চেয়ে সে অনেক উত্তম অবিশ্বাসী পুরুষ তোমাকে যদিও মুগ্ধ করে তা ইসলামে একজন মুসলিম নারী অমুসলিম পুরুষকে বিয়ে করতে পারে না যেমন আগেও আমি বলেছি কারণ হলো যদি কোনো গাড়ি থাকে আর সেই গাড়ির একটা চাকা সাইকেলের বাইসাইকেলের আর আরেকটা চাকা হচ্ছে ট্রাকের স্বাভাবিকভাবে গাড়িটা চলবে না আর অধিকন্ত প্রত্যেক মানুষই চায় যে স্বামী এবং স্ত্রী উভয় জান্নাতে যাক তাই যদি সে মুসলিম দাবি করে তার জীবনের মূল উদ্দেশ্য হবে আল্লাহ সবানতালাকে খুশি করা যেমন আমি বলেছি যে কোরআন বলছে সুরানিসা অধ্যায় চার আয়াত আটচল্লিশ সুরানিসা অধ্যায় চার আয়াত একশো ষোলো আল্লাহ যে কোনো গুণা ক্ষমা করবেন তবে শির করার গুণা তার সাথে শরিক করার গুণা তিনি কখনোই ক্ষমা করবেন না সুতরাং কিভাবে সে এমন জীবনসঙ্গী বেছে নিতে পারে যার উদ্দেশ্যই ভিন্ন তার মানে হতে পারে আপনি স্বার্থপর আপনি জান্নাতে যেতে চান জীবনসঙ্গী জান্নাতে যাক সেটা চান না তাই যদি সত্যিই সে স্বামীকে ভালোবাসে আলটিমেটাম দিতে পারে যদি এ অবস্থায় থাকো জান্নাতে যেতে পারবে না তাই আলটিমেটাম দেন যদি আমাকে চাও ইসলাম গ্রহণ করো তুমিও জান্নাতে যেতে পারবে যদি ইসলাম গ্রহণ করো আমি তোমার সাথে আছি অন্যথায় আমি তোমার সাথে নাই যাতে করে এই দুনিয়ার সেরাটা পায় আর সেই পুরুষ উভয় জগতে সফল হতে পারে হ্যাঁ ভাই সামনের এক নম্বর মাইক থেকে আমার নাম প্রেম পুরো নাম প্রেম মিশ্রা আমি একজন অমুসলিম আমার প্রশ্ন হলো স্যার আসলে আমি ইসলাম গ্রহণ করতে চাই এটা এটা এটা আমার প্রশ্ন কোনো পক্ষপাতিত্ব করছি না নিজ থেকেই প্রশ্নটা করছি স্বাভাবিকভাবেই বলা যায় আমি ইসলাম গ্রহণ করতে চাই তবে বালু মুসলিম মানে কিভাবে আসলে ভালো মুসলিম কে বা কারা এই জন্য আসলে জানতে চাচ্ছি ভাই যদি শুনতে ভুল না করে আপনি ইসলাম গ্রহণ করতে চান আর জানতে চান আসল মুসলিম কি হ্যাঁ কিভাবে ভালো মুসলিম হওয়া যায় কিভাবে ভালো মুসলিম হবেন ভাই ভালো মুসলিম হতে হলে মুসলিম মানে যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে তাই যদি আপনার ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করেন আপনি মুসলিম নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণের মানে আপনাকে মানতে হবে আল্লাহ এক আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের যোগ্য নাই বিশ্বাস করতে হবে মোহাম্মদ সর্বশেষ এবং চূড়ান্ত নবী আর যখন আপনি কোরআন পড়বেন যা আমি আগে লেকচারে বলেছি এটা সর্বশেষ এবং চূড়ান্ত নির্দেশিকা বই মানব জাতির জন্য তাই যদি কোরআন পড়েন এবং আমল করেন আল্লাহর নির্দেশ মেনে চলেন যদি বিরত থাকেন যেগুলো আল্লাহ নিষেধ করেছেন সেগুলো থেকে তাহলে আপনি একজন সত্যিকারের মমিন হতে পারবেন আর আরেকটা বিষয় হুম স্যার আমার সম্পূর্ণ পরিচয়টা কি বদলাতে হবে যেটা আমার অমুসলিম অবস্থায় ছিল নাম এটা বাধ্যতামূলক কিনা তিনি জিজ্ঞেস করছেন নাম পরিবর্তন করা বাধ্যতামূলক কিনা মুসলিম হওয়ার পর না এটা বাধ্যতামূলক না তবে চাইলে করতে পারেন তাই নাম পরিবর্তনটা বাধ্যতামূলক না যদি সেটা শির্কের সাথে যুক্ত না থাকে যদি আপনার নামে কোনো শির্ক না থাকে কোনো মূর্তি পূজা ইত্যাদি তবে যেটা হতে পারে আপনার আগের নামও থাকতে পারে অথবা নতুন নাম নিতে পারেন তবে মুসলিম হিসেবে যদি গর্ব করেন আমি বলবো মুসলিম নাম রাখতে যাতে লোকজন আপনাকে চিনতে পারে যেমন কেউ ডাক্তার হলে তখন ক্রস চিহ্ন রাখে মানুষকে জানাতে যে সে একজন ডাক্তার একইভাবে বাধ্যতামূলক না যে নাম বদলাতেই হবে তবে যদি বদলান সেটা উত্তম মানুষ জানবে যে আপনি মুসলিম আমার প্রশ্ন হচ্ছে আপনি কি এখন ইসলাম গ্রহণ করবেন জি স্যার আপনি কি বিশ্বাস করেন আল্লাহ এক হ্যাঁ আপনি কি বিশ্বাস করেন মূর্তি পূজা নিষিদ্ধ হ্যাঁ স্যার আচ্ছা আপনি কি বিশ্বাস করেন নবী মোহাম্মদ হলেন সর্বশেষ এবং চূড়ান্ত নবী হ্যাঁ স্যার কেউ কি আপনাকে ইসলাম গ্রহণ করতে বাধ্য না করেছে স্যার অবশ্যই না কোনো অর্থনৈতিক চাপ না স্যার কোনো শারীরিক চাপ না স্যার কারণ কাউকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করানো ইসলাম ধর্মে এটা নিষিদ্ধ কাউকে জোর করে ইসলাম গ্রহণ করানো ইসলাম ধর্মে এটা নিষিদ্ধ হওয়ার পাশাপাশি আমাদের দেশেও একটা নিষিদ্ধ ইন্ডিয়াতে যে কোনো ধর্ম গ্রহণ করার জন্য বাধ্য করা নিষিদ্ধ স্বেচ্ছায় হতে পারবে যদি ইসলাম গ্রহণ করতে চান কেউ আপনাকে বাধা দিতে পারবে না এমনকি রাষ্ট্রও পারবে না সেটা তাই যদি ইসলাম গ্রহণ করতে চান আমি বলবো আমার সাথে বলেন ঠিক আছে ঠিক আছে স্যার আশাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশাদু আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদ আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিচ্ছি আবার বলবেন স্যার আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে কোন কোন ঈশ্বর নেই ঈশ্বর নেই আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া এবং এবং নবী মোহাম্মদ নবী মোহাম্মদ সাল্লাম সাল্লাহ সাল্লাম হলেন হলেন বান্দা বান্দা এবং রাসুল এবং রাসুল আল্লাহর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 দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় চারদিকে চলছে এক জোয়ার বিদাতের প্রচন্ড ঝড়ে লন্ড ভন্ড রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের সুন্না পিচ্ছিল সরু পথে জান্নাতি কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয়তান সে পথকে মসৃণ করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন কেন মমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হল তৌহিদের প্রচার কালিমা আবেদন কাল রাত সাড়ে এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়